বিশুদ্ধ আকিদা বিশ্বাসের ওপর ছেড়ে গেছেন যা দিনের মতো সুস্পষ্ট আমাদের আল আকিদা আল ওয়াসেতিয়ার আজকে ধারাবাহিক আলোচনায় নবম পর্ব বিষয়বস্তু যেটি দিয়ে শুরু করব আজকে তা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কিছু কর্মগত গুণাবলী সেফাতে ফেলিয়া সিফাত গুণাবলী আর ফেলিয়া মানে কাজের সাথে সম্পর্ক আল্লাহ রাবুল আলমিনের কাজের সাথে সম্পর্কিত কিছু গুণাবলী তার একটি গুণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কৌশল করেন কৌশল কথাটি বাংলায় প্রশংসনীয় আর ওই কৌশলটাকে যদি নিয়ে যাওয়া যায় ষড়যন্ত্রে হ্যাঁ, চক্রান্তে তখন খারাপ অর্থ বহন করে আরবিতে শব্দগুলি একই রকম রয়েছে কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে যেহেতু রব্বুল আলমিন কৌশল করেন অর্থাৎ যেটা করেন সেটা বান্দার ক্ষতির জন্য না বরং তাদের উপযুক্ত প্রতিদান বদলা দেওয়ার জন্য কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে আর তার উপযুক্ত বদলা প্রতিদান দেওয়া হয় সাজা দেওয়া হয় বেশি নয় তাহলে সেটা খারাপ না নিন্দনীয় না দোষণীয় না সেটা প্রশংসনীয় কিন্তু কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো নকশা করা হয় হ্যাঁ ক্ষতি করার উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি হ্যাঁ, কোন একটা কৌশল করা হয় তাহলে সেটাকে বলা হয় ষড়যন্ত্র সেটাকে বলা হয় চক্রান্ত সব বলা হয়ে থাকে আরবিতে এই শব্দগুলি হচ্ছে মকর এবং কাইত মকর মানে হচ্ছে কৌশল করা আর মকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা চক্রান্ত করা এইরকমই কাইট কাইদ শব্দটি কাফ ইয়া ডাল এর মানে হচ্ছে কৌশল করা ষড়যন্ত্র করা চক্রান্ত করা আল্লাহ রবুল আলমিনের কৌশল হয়ে থাকে বান্দাদের ক্ষেত্রে ভালো লোকদের পরিচালনার জন্য ভালো মানুষের পরিচালনার জন্য তাদের দুনিয়াতে পার্থিব জগতে আল্লাহ উত্তম কৌশল করেন যা তারা উত্তম পাবে এবং যারা অসৎ ব্যক্তি তাদের ক্ষেত্রে তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমেন কৌশল করেন যে শব্দগুলিকে কোরআনে মাকর বাক্যায় দিয়ে ব্যক্ত করা হয়েছে এই মর্মে চারটি আয়াত এখানে লেখক শেখুল ইসলাম রাহেমাহুল্লাহ তালা নিয়ে এসছেন আয়াতগুলি দেখি তার আগে আল্লাহ শেখ সালেউল ফৌজান বলছেন অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে এসবাতুল মকরি ওয়াল কেদে লিল্লাহ তালা মহান আল্লাহর জন্য মকর মানে কৌশল কৈদ মানে কৌশল এর প্রমাণ আল্লাহ রবুল আল কৌশল করেন আল্লাহ রবুল আলমিন কাউকে শাস্তি দেওয়ার জন্য তার জন্য যা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেন এগুলি প্রমাণিত আল্লাহর কাজ হিসাবে এগুলি আল্লাহর কাজ সেফাতে ফেরি আল্লাহর গুণ কর্মগত গুণ কিন্তু সেটা কিরকম আলামা আলী কবেহি সেইভাবে সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে যেই যেইভাবে আল্লাহ রাবুল আলমিনের জন্য উপযোগী হয় আল্লাহর জন্য যেভাবে মোনাসেব হয় অর্থাৎ যেমন বললাম যে একটি কথা বাংলাতে হ্যাঁ কৌশল আর ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র আল্লাহর জন্য উপযোগী না এটা খারাপ লোকের চরিত্র ষড়যন্ত্র করা পক্ষান্তরে কৌশল করা ভালো মানুষের চরিত্র তো আল্লাহর জন্য সমস্ত ভালো গুণগুলি রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহর ক্ষেত্রে কৌশল করার কথা ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে হয়েছে যখন আয়াতগুলি তফসির বুঝবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ কেমন কৌশল করেন কাদের সম্পর্কে কৌশল করেন মহান আল্লাহ সুরার রাদের আয়াত নম্বর তেরোতে এরশাদ করছেন ওয়াকলহু তালা মহান আল্লাহর বাণী ওয়াহুয়া শেদিদুল মেহাল আর তিনি আল্লাহ প্রবল কৌশলকারী সদিদ কঠিন বা বড় কৌশলকারী মেহালের একটি অর্থ হচ্ছে কৌশলকারী হওয়া কৌশল করা মাহাল থেকে আর মেহালের আর একটি অর্থ হচ্ছে কঠিন এ অর্থ এই শব্দগুলির অর্থ শেখ সরিফ ফৌজান হাফিজ যেভাবে করেছেন অন্যান্য যারা ভাষাবিদ তাদের কাছ থেকে নকল করে শোনাই তাহলে স্পষ্ট হবে বলছেন ওয়াহুয়া আই আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তিনি শদীদুল মেহাল বড় কৌশলকারী আল মাহল ফিল্লুগাতে আবিধানিক অর্থ হচ্ছে মাহাল শব্দটি মাহাল থেকে মা মিম হা লাম এখান থেকে মেহাল এই সব এই শব্দটির অর্থ হচ্ছে আর কঠিন বা কঠোর হওয়া শক্ত হওয়া অর্থাৎ এক তো সাদিদ আছে সাদিদ মানে কঠিন আর তারপর মেহাল মানে কঠিন তার কি কঠিন মানে কঠিন কৌশলকারী বা বড় কৌশলকারী এই সাদিদুল কৈদি আল্লাহ রব্বুল হচ্ছেন বড় কৌশলকারী কালাজাজ একজন ভাষাবিদ প্রসিদ্ধ জাজ তিনি বলছেন মাহাল তহু মাহালান আরবরা বলে আমি তার সাথে কৌশল করে প্রতিযোগিতা করেছি বা লড়াই করেছি কখন বলে এই শব্দটি বা এই বাক্যটি এজা কাওয়াই তহু হাত্তা ইয়াতাবাইয়ান আইয়কুমা আসাদ্য বা এজা কাওয়াই তাহ যখন তার সাথে হ্যাঁ শক্তির লড়াই করেছ শক্তির পরীক্ষা শক্তির পরীক্ষা করেছ এটা যাতে করে স্পষ্ট উঠে দুইজনে শক্তির পরীক্ষা চলছে যে কার শক্তি বেশি যাতে করে স্পষ্ট হয়ে উঠে আইয়কমা আসাধ্য যে তোমাদের উভয়ের কে বেশি শক্তিশালী তো আল্লাহ রব্বুল আলমিন অসৎ লোক পাপিষ্ট যারা সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী জালেম সে যে কোনো ক্ষেত্রে জালেম হোক শির করা জালেম হোক অথবা নিজের ওপর জুলুম অত্যাচারকারী পাপি হোক অথবা আল্লাহর সৃষ্টি মানুষের ওপর জুলুমকারী জালেম হোক জালেমের সাথে আল্লাহ রবুল্লা আলমিন তার শক্তির ক্ষমতার প্রয়োগ করেন আর আল্লাহ রবুল্লা আলমিনকে কেউ হারাতে পারে আল্লাহ রব হচ্ছেন শেদিদুল মেহাল ইমাম ইবনুল আরবি মেহাল বা মাহাল মানে কঠিন বা শক্ত এই অর্থ না করে মেহাল মানে হয় কৌশল বা ষড়যন্ত্র এই অর্থগুলি হয় বলছেন ওকাল আরবি ইমাবিবুল আরবি ভাষাবিদ বলছেন যে মেহাল আল মক্র মেহাল বলা হয় মক্র ষড়যন্ত্র কৌশল বা চক্রান্ত এই অর্থগুলিতে আসে ফাহা ও শাহিদুল মাকরি ও শাহিদুল কেদি সুতরাং আল্লাহ তালা বড় কৌশলকারী আর কঠিন কৌশলকারী মাকর আর কেদ আল্লাহর পক্ষ থেকে মাকল আল্লাহর পক্ষ থেকে কৌশলটা কেমন অলমাকরমিন আল্লাহ বলছেন শেখ সাহেব ফৌজান যে আল্লাহর পক্ষ থেকে কৌশলটা হচ্ছে ইসালুল মাকরুহে আচ্ছা ষড়যন্ত্রটাকে আমরা বুঝি বাংলায় যেটা ষড়যন্ত্র বা চক্রান্ত ষড়যন্ত্র যার বিরুদ্ধে করা হয় সে কি জানতে পারে বা তাকে জানতে দিতে চায় না তাকে সে যেন টের না পায় তার বিরুদ্ধে যে তার ক্ষতি করার জন্য যা কিছু করা হচ্ছে হ্যাঁ জাল পাতানো হচ্ছে যেভাবে যে কোনো রকম জাল হোক না কেন তার আর্থিক ক্ষতি বা শারীরিক ক্ষতি অথবা যে কোনো রকম ক্ষতি হোক না কেন তার কর্মক্ষেত্রে ক্ষতি করা ওকে জানতে দেওয়া হয় না কিন্তু ঠিক না ক্ষতি করার জন্য কি করা হয় তার বিরুদ্ধে যা কিছু করা হয় তার থেকে ওই ব্যক্তি থেকে গোপন রেখে এটাকে ষড়যন্ত্র বলা হয় একে কি বলা হয় চক্রান্ত বলা এটা হচ্ছে মাকর এটা হচ্ছে কয়েদ তো আল্লাহ রব্বুল আলমিন কি কারো ক্ষতি করতে চান হ্যাঁ আল্লাহ রব্বুল আলমীর ক্ষেত্রে যে মাকর আল্লাহ মাকর করেন কৌশল করেন আকাইদ ইন্নাহম ইদুন আকাইদ ও আকিদ ও কাইদ আমিও হ্যাঁ, বড় কি করি কৌশল করি তো আল্লাহর এই কৌশল করা বা মাকর কায়দাটা কেমন বলছে ইসালুল মাকরু কষ্টদায়ক কোন বস্তু পৌঁছানো ওই ব্যক্তির উদ্দেশ্যে যে এর হকদার যার এটা প্রাপ্য কষ্ট পাওয়া যার প্রাপ্য তাকে কষ্ট পৌঁছানো লাইয়াসর এমন ভাবে যাতে ও টের না পায় এটা হচ্ছে সংজ্ঞা কিসের আল্লাহর ক্ষেত্রে কিসের কৌশলের মকর বা কেট তো আল্লাহ রবুল আলমিন কষ্টদায়ক বস্তু পৌঁছান যাকে তাকে পৌঁছান না যে একটা ভালো মানুষ হ্যাঁ নেক মানুষ আর কষ্টদায়ক বস্তু তাকে পৌঁছাবেন না কষ্ট দেবেন না কাকে দেখো যে এই কষ্ট পাওয়ার উপযুক্ত কষ্ট পাওয়ার উপযুক্ত কে জাল্লা দ্রোহী জানলার না ফারমান হ্যাঁ যে কষ্ট পাওয়া সাজা পাওয়ার হক রাখে জি পাপিষ্ট এক কথায় যে কোনো পাপে পাপিষ্ট এমন ভাবে এমন ভাবে কষ্টদায়ক বস্তু পৌঁছানো বা কষ্ট দেওয়া তাকে যে মেন হাইসুল্লাহ ওর সে বুঝতেই না পারে যে কোন দিক থেকে আমার এই বিপদ চলে আসবে ও কল্পনা করতে পারেনি যে এইখানে আমার গলা টিপে ধরবে বোঝা গেছে কিনা জি একে বলা হয় কি হ্যাঁ একে বলা হয় মাকর বা কৌশল ফেরাউনের উদাহরণ দিলে বুঝবেন যে কোনো জালেম একজন জালেম দিয়ে উদাহরণ দিলে বাকিগুলো বুঝে নেবেন ফেরাউন যখন মৌসা আলি সাল্লামকে এবং তার হ্যাঁ, জাতিবন ইসরায়েলকে তাড়া করে হাজার হাজার সেনাবাহিনী পিছিয়ে পিছিয়ে আসছে আর এই তো ধরে নেব দেখছি কাছে গেছে সামনে যাবে কোথায় সামনে তো সাগর যখন আসছিল আসার পরে দেখলো যে ওরা পার হয়ে গেল আচ্ছা পার হলে তার মানে এখানে রাস্তা আছে রাস্তা আছে ওরা পার হলে তো আমরা কেন পার হইতে পারবো না ও কি ভাবতে পেরেছিল কল্পনা করেছিল হ্যাঁ যে এখানে আমরা নামলেই ধ্বংস হয়ে যাব মিনহাইসলায়াসর টের পাই নাই হ্যাঁ বুঝতেই পারিনি যে এখানে গেলেই কিন্তু ফেসে যাব জাল পাতা আছে আমাদের জন্য এই সাগরে আর ফেরাউন হচ্ছে এই আজাবের হকদার হ্যাঁ এই আজাব তার প্রাপ্য এটা তার প্রাপ্য এবং তাকে কষ্টদায়ক বস্তু পৌঁছিল কি পৌঁছিল না হ্যাঁ ধ্বংস হইতে হইল কি হইল না এটা হচ্ছে আল্লাহর কি করা মাকর করা কৌশল করা ফেরাউন এবং ফেরাউনের জালেম সেনাবাহিনীর বিরুদ্ধে যুগে যুগে যে কোনো জালেম মেয়ের ওপর যখন বালা মুসিবত আসে বিপদ আপদ আসে যে কোনো রকম বিপদ আপদ আসুক তখন সে ভাবতেও পারে না মনে করে যে আমি তো হ্যাঁ ভোগ বিলাসের জীবন যাপন করছি হ্যাঁ ভাবতেই পারে না হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না বুঝা গেছে জি তো আল্লাহ রাবুল্লা আলমিন কৌশল করেন কৌশল উত্তম কৌশল করেন আয়াতে আসবে একটি আয়াতের তফসি করলাম দ্বিতীয় আয়াতে দেখেন সুরে আলী ইমরা আয়াত নম্বর চুয়ান্ন মোহন আল্লাহ বলছেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ ইয়াহুদিরা ঈসা আলী ইসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কি যে ঈশাকে খুন করব হত্যা করব বাড়ি ঘেরাও করেছিল আর বাড়ির ভিতরে ঈসা আলি সাল্লাম বন্ধ আছেন ঠিক না আল্লাহ কি করলেন ঈসা আলাহিসাল্লামকে ছাদ ছিদ্র করে আকাশে উঠিয়ে নিলেন আর ঈসা আলি সাল্লামের রূপ চেহারাটা আর একজন যে হ্যাঁ একজন ছিল ওকে দিয়ে দিলেন দিয়ে ওই লোককে ঈশা মনে করে খুন করে দিল এরা ভাবলো যে কি ঈসা আলি সাল্লামকে খুন করে দিল এদের আনন্দের শেষ নাই ঠিক না তো আল্লাহ বলছেন যে অমাকারু তারা ঈসা আলি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল অমাকার আল্লাহ আল্লাহ কি করেছিলেন কৌশল করেছিলেন আল্লাহ খাইরুল মাকেরিন এবং আল্লাহ কৌশলকারীদের সর্বোত্তম বা সর্বোত্তম কৌশলকারী তৃতীয় আয়াত সুরের নামলের আয়াত নম্বর পঞ্চাশ যে আয়াতটি রয়েছে সলে আলী সালাম যিনি আল্লাহর নবী রসুল ছিলেন আর তার জাতি হচ্ছে সামুদ সম্প্রদায় এই সৌদি আরবের তাবুক এবং মদিনার মাঝখানে একটি শহর আল ওলাহ যেখানে সামুদের ধ্বংসাবশেষ আছে ওই এলাকার লোককে যে আল্লাহ ধ্বংস করেছিলেন আজাব দিয়ে যাদেরকে উষ্টি দেওয়া হয়েছিল যা দুধ দিত গোটা জাতি দুধ খেয়ে তাদের পেট ভরে যেত কিন্তু এই নিয়ামতে তারা মর্যাদা দিল না নবীকে অমান্য করলো তারা এবং সেই উটটিকে জবাই করে ফেললো আল্লাহর আজাব আসলো তিন দিনের মধ্যে তাদের অবসর দেওয়া হলো তিন দিন খুব খেয়ে দেয় নাও তামাত্তাও ফি দারকুম সালাসাতু আইয়াম সালাসাতু আইয়াম ওয়াদুন তিন দিন খুব ভোগ বিলাস করে নাও এই এমন ওয়াদা প্রতিশ্রুতি যেটা অসত্য নয় এই আল্লাহ বলছেন এই সম্প্রদায়ের কাফেররা আর সবাই কাফের ছিল তারা ইমান নিয়ে আসেনি এরা কি করেছিল ষড়যন্ত্র করেছিল এরা নয় জন মিলে ষড়যন্ত্র করেছিল তাকাসামবিল্লা রাতের অন্ধকারে এই সলে নবীর বাড়িতে ঢুকে তাকে খুন করে আসতে হবে খুন করতে হবে তারা এই ষড়যন্ত্র করেছিল মাকার ও মাকার মাকারান তারা বড় ষড়যন্ত্র করেছিল যখন মফুলে মুতলাক আসে মাকারু মানে ষড়যন্ত্র করেছিল মাকারান আবার আসলে তার মানে বড় ধরনের ষড়যন্ত্র হ্যাঁ বলার মতো বললাম মানে কি শক্ত ভালো করে বললাম এই যে বলা কথাটি দুবার বললে তাগিদ হয়ে যাবে ও মাকার না মাকরান আল্লাহ বলছেন আমি আল্লাহ হ্যাঁ বড় কৌশল করেছিলাম অহমলায়া সরুন এমন ভাবে কৌশল করলাম যে তারা টেরও পায়নি উপলব্ধি করতে পারে নাই যেইভাবে আমরা তিন দিনে ধ্বংস হয়ে যাব ভেবেছিল যে সালেকে মেরে দেবো আর এই যে আমাদের বিরুদ্ধে বলছে আমাদের পূর্বপুরুষদের বাপদার প্রতিমা পুতুল পূজার বিরুদ্ধে বলছে ও সব ঠান্ডা হয়ে যাবে কেউ ওরাই ঠান্ডা হয়ে গেল তিন দিনের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেল চার নম্বর আয়াতে সুরা তারেকের আত্মা পনেরো ষোলো ছোট ছোট দুটি আয়াত মহান আল্লাহ বলছেন ও কৌল মহান আল্লাহর বাণী ইন্নাহম কাফেরেরা বড় চক্রান্ত করে বা ষড়যন্ত্র করে ও আকিদ ও কায়দার আমিও বড় কি করি কৌশল করি আমিও ভালোভাবে কৌশল করি তো আল্লাহ রাবুল আলমিনের কৌশল করা বা কাইদ মাকর কোরআন দ্বারা প্রমাণিত আর আয়াতগুলির অর্থ বললাম এই আয়াতগুলিতে যা দেখাতে চেয়েছেন ইমাম ইবিন রাহেমহল্লা বলছেন আর শাহিদ মেল আয়াত আয়াতগুলিতে যেটি দেখাবার বিষয় ফি হাজিল আয়াতে ওয়াসফুল্লাহ বিল মাকরি ওয়াল কাইদি এই আয়াতগুলিতে চারটিতে আল্লাহকে হ্যাঁ, ভূষিত করা হয়েছে বা আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে কি যে তিনি কি করেন মাকর কৌশল করেন কাইদ হ্যাঁ, কৌশল করেন আল্লাহর সাথে যে সম্পৃক্ত করা হয়েছে এই মকর আর কাইলকে সেটা আসল অর্থে আছে আর কাইড মকর মানে দুটোই হয় ষড়যন্ত্র হয় আর কৌশল হয় যদি আপনি কৌশল বলতেন যে আমি একটা কৌশল করেছি সেক্ষেত্রে মকর শব্দ প্রয়োগ হয় ফাইনাল মাকরা ইসালু এলাল গাইরে বেতারিকেন খাফি মাকরের আসল সংজ্ঞা হচ্ছে যে কোনো কিছু পৌঁছানো অন্য অন্য পর্যন্ত গোপনীয় ভাবে হ্যাঁ, গোপনীয় ভাবে গোপনে কোনো কিছু পৌঁছানো কোনো কিছু মানে হ্যাঁ, এমন কিছু যা দিয়ে তার কি হয় ক্ষতি হয় কিন্তু যদি সেই ব্যক্তি ক্ষতির হকদার হয় তার ক্ষতিটাই হচ্ছে তার পাপের প্রাশ্চিত্য তার মানে যেটা উচিত শাস্তি হয়েছে বললি না আমরা আর যদি দেখা যায় একটা নিরীহ লোক আর তার এরকম করে ক্ষতি করা হয়েছে তাহলে সেটা বলবো যে জুলুম হয়েছে আল্লাহ জুলুম করেন না যেমন আল্লাহ রব্বুলের ক্ষেত্রে কায়দ আর মাকর মানে কৌশল শব্দটি এসছে এইরকমই মোখাদা মানে প্রতারিত করা আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুনাফিকিন আল্লাহ নিশ্চয় মোনাফিকরা আল্লাহকে কি করে ধোকা দেয় ধোকা দেওয়া কথাটি ভালো না মন্দ বাংলায় মন্দ আমি আপনাকে ধোকা দিচ্ছি তার মানে কি আমি ভালো কাজ করছি নাকি খারাপ কিন্তু আপনার আপনার ধোকাবাজির যদি শাস্তি দেওয়া হয় আপনি ধোকাবাজি করেছেন সুতরাং তার উচিত একটা শাস্তি দেওয়া হচ্ছে ঠিক কিনা হ্যাঁ আল্লাহ উচিত শাস্তি দেন ধোকাবাজি তাই আল্লাহর ক্ষেত্রেও ধোকা দেওয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে ইন্নাল মোনাফেকিনা ইয়োখা আল্লাহ নিশ্চয় মোনাফিকরা আল্লাহকে প্রতারিত করে ধোকা দেয় ওয়াহুয়া খা দেহ আল্লাহ তিনিও তাদেরকে প্রতারিত করেন গত সপ্তাহের তফসিরে বলেছিলাম যে এটা ওই ওই রকম বাঘভঙ্গিমা ব্যবহৃত হয়েছে যেই রকম আমরা বলি মন্দের ফল মন্দ মন্দের ফল মন্দ মন্দের ফল আপনি মন্দ করেছেন তার ফল পেয়েছেন মন্দ ওইটা মন্দ না আসলে উচিত শাস্তি কিন্তু মন্দের জায়গায় আমরা মন্দটা ব্যবহার করি আসলে কি মন্দ হ্যাঁ একটা লোক মদ খেয়েছে মদ খাওয়ার পরে পাগলামি মাতলামি করে রাস্তায় চলছিল গাড়ি ধাক্কা দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলি আমরা কি উচিত শাস্তি হয়েছে ঠিক না উচিত শাস্তি হয়েছে সে যদি এরকম অন্যায় না করতো এরকম হইতো না হুশ জ্ঞান থাকতো তো আল্লাহর ক্ষেত্রে এই যে খেদা শব্দটি ব্যবহার হয়েছে এটিও আল্লাহর সেফাতে ফেলিয়া কর্মগত কি গুণ কায়দ আনে এখন শেখ বলছেন যে মাকর এবং কাইদ কৌশল দুটোকে বাংলা বলবো কৌশল আল্লাহর ক্ষেত্রে বা কৌশল ষড়যন্ত্র চক্রান্ত তিনটে শব্দ দিয়ে বলি এটা হচ্ছে দুই রকম দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কবি হন একটা নোংরা আর একটা হচ্ছে হাসানুন উত্তম একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দ এক কথাই হন কোনটা কোনটা খারাপ লোকটা খুব মক্কর চক্কর করেছে খারাপ অর্থে ব্যবহার করি তাই না কখন খারাপ হবে ইসাল ও কেউ যদি ক্ষতির হ্যাঁ উপযুক্ত না হয় তার ক্ষতি করা ক্ষতির হক তার নয় আর যদি তার ক্ষতি করা হয় তাহলে এটা হচ্ছে এই ক্ষতি করাটা তার আপনি অন্যায় কাজ করছেন এটা আপনার স্ত্রী আছে ভালো চরিত্রের ভালো আখলাকের ভালো আমলের বাড়ি থেকে করে দিলেন হ্যাঁ রাখলেন না আপনি জুলুম করলেন না কিন্তু দেখছেন যে সে চরিত্রহীন হ্যাঁ চরিত্রহীন তাকে বাড়িতে বের করলেন জুলুম করলেন দেখেন কাজ তো একটাই কাজ তো একটাই তো বলছেন যে মকর আর কাইদ মানে কৌশল ষড়যন্ত্র চক্রান্ত দুই ভাগে বিভক্ত না মানে দুই রকম একটা হচ্ছে খারাপ একটা মন্দ খারাপ কোনটা খারাপ অর্থ কোনটা ইসাল ওজাল কেলে মানলাম খারাপ খারাপ কখন বলবো যে এই কাজটা আপনি ভালো করলেন না কখন যদি কেউ ওই হ্যাঁ, শাস্তির হকদার না হয় তাকে ওই রকম শাস্তি বা ওই ক্ষতির হকদার না ক্ষতিটা করা হয় তাহলে এটা হচ্ছে খারাপ হাসানুন আর ভালো প্রশংসনীয় কখন হবে ওয়াহ ইসালুহু এলাহু সেই খারাপ বস্তু তারপর এমন ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যে এই খারাপের হক রাখে তার প্রাপ্য এটা অকুবা তাহলে তার শাস্তি স্বরূপ তার শাস্তি স্বরূপ আপনার বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন হঠাৎ করে ডিউটিতে গেলেন চাকরিতে বরখাস্ত অন্যায় করলো না করলো না হ্যাঁ করলো না করলো না কোনো দোষ করেনি কোম্পানি তারপরে কিন্তু না তার আগের দিন চুরি করেছেন কোম্পানি জেনে নিয়েছে আপনি জানেন না ভিতর ভিতরে আপনার এক্সিট লেগে সব রেডি আছে যেতে মাত্র ধারিল গাড়িতে উঠো এয়ারপোর্টে যে আমার কোম্পানি খুব অন্যায় করলো অন্যায় করার উচিত শাস্তি উচিত শাস্তি বুঝতে পেরেছেন তা আল্লাহর ক্ষেত্রে যে মাকের কায়ের শব্দগুলি ব্যবহৃত হচ্ছে উচিত শাস্তির ক্ষেত্রে বলছেন যে ফাল আউ্ল মাজমুমন প্রথমটি যে হকদার নয় এই শাস্তিরা তাকে শাস্তি দিন তার ক্ষতি করে দিলেন তাহলে সেটা হচ্ছে নিন্দনীয় ওয়াসানি দ্বিতীয়টি যে হকদার তার শাস্তি স্বরূপ করা হলো সেটা মমদন প্রশংসিত কোম্পানি ভালো কাজ করেছে মানে ভালো কাজ করেছে এটা ঘটনা মনে পড়ে গেল আমার এক খাস ভক্ত ছেলে আছে এখানে থাকতো নিশান কোম্পানিতে আল জাবরে চলে গেছে জেদ্দা এখন কি আর ভালো মেকানিক তার কোম্পানিতে এখানকার আলজাবরে যে মালিক খুব দিনদার ধার্মিক লোক আলবা আলবাদিয়াতে বাড়ি এখানে নিশানের আগে শোরুম ছিল এবং রাত হ্যাঁ এখন কি আর কি আর আর আলজাবর মসজিদ ওই যে আমাদের ইউনুস্তাকো মসজিদ ওদের মসজিদ ওখানে পুরন্তন বাড়িগুলো ওদের ছিল খুব চোখের অন্ধ ভালো ধার্মিক লোক ভালো ভালো লোককে নামাজি দেখে নিয়ে আসত নামাজি মেকানিক দেখে বাংলাদেশে নিয়ে আসত মুসলিম ছাড়া নিবে না কাফের এরকম ছিল তারপরে এক ছেলে করলো কি বাংলাদেশ থেকে বুলু ফিল্মে সিডি নিয়ে আসছিল ওই ছেলের কাছ থেকে শোনা ঘটনা কয়েক বছর আগে ঘটনা বরু ফেলবে সেদিনে দাম্মাম এয়ারপোর্টে ধরা পড়ে ধরা পড়ে দাম্মাম এয়ারপোর্টে ওগুলো রেখে নেই আর তারপরে তখন কোম্পানিকে টেলিফোন করে যে তোমার আমেল লেবার এইরকম বলু ফিল্মে সিরিয়াস ছিল আমার ধরেছি ওই ছেলে যেমনই আসলো কোম্পানিতে আসার পরে তারপরে দিন এক্সিট লাগে ওকে এয়ারপোর্টে রেখে চলে আসে ও কল্পনাও করতে পারেনি এটা প্রশংসনীয় না নিন্দনীয় এই যে তাকে যেখান থেকে তাড়িয়ে দেওয়া হইল এক্সিট লাগিয়ে নিন্দনীয় কাজ করা প্রশংসনীয় এই কোম্পানি প্রশংসনীয় কাজ করেছে বোঝা গেছে আল্লাহ এইরকম উচিত শাস্তি দিয়ে থাকেন অসৎ লোকদেরকে কখনো কখনো সৎ লোকের বিপদ আপদ আসে এমন না যে সৎ লোক মানে দুনিয়াতে সব বদলা পেয়ে যাবে বিপদ আপদ আসবে না এটা আবার ভাবিয়েন না কেন আসে পরীক্ষা স্বরূপ বা মর্যাদা বাড়াবার জন্য মান ইজ্জত আল্লাহ বাড়াইতে চান ওপরে অনেক দূরে পৌঁছাইতে চান যেটা আপনার আমল দিয়ে এখনো পৌঁছিতে পারছেন না আল্লাহ পৌঁছাইতে চান বোঝা গেছে আপনার ইমানকে মজবুত করতে চান যেমন একটা মাটি ইট যখন তৈরি করেন আর কাদা হয়ে থাকেন সবচেয়ে কাদা হয়ে থাকে তখন সবচেয়ে নরম ঠিক কিনা ওইটা কয়েকদিন রোদে শুকাইলে শক্ত হয়ে যায় যত শুকাবেন তত শক্ত তারপর যখন পুড়াইলেন আরো শক্ত হইল বেশি পুড়িয়ে যখন ঝামা করে দিলেন নরম নাকি আরো শক্ত বোঝা গেছে ঠিক তেমনি মমিন বান্দাদের বালা মুসিবত আসে কিসের জন্য ইমানের ক্ষেত্রে ওই রকম যেন ঝামার মতো শক্ত হয়ে যায় দিনের উপর অটল পরীক্ষা জি এবং ফিতনা মানে পরীক্ষা ফাতানা মানে আগুনে জ্বালানো কিন্তু যে আমি এক্সাম্পলটা দিলাম শাব্দিক অর্থের সাথে সম্পর্ক আছে মানুষ মমিন বান্দা ফিতনা মানে বিপদ আপদে পড়লে ওতে কি হয় আগুনে জ্বালিয়ে যেমন মাটি শক্ত হইতে হইতে শক্ত আরো শক্ত হইতে যত জ্বালাবেন তত শক্ত ওই রকম মমিন বান্দা তার ইমান আমলে আরো শক্ত হয় আরো আল্লাহকে ধরে আর যে মুনাফেক আল্লাহ এত নামাজ রোজা করছি তারপরও বালা মুসিব তার অসুখ ছুটে ধর নামাজ পড়ে লাভটা কি মোনাফেক আল্লাহ ছাড়াই করে দিলাম জি হ্যাঁ ছাড়াই করে দিলেন ওখানে পরীক্ষা ফেল জি প্রতিপালক তিনি যে কৌশল করেন কৌশল মা ইউহমাদু আলিহি এমন কৌশল করেন যার ওপর আল্লাহ প্রশংসা করা হবে কেন আদলাম মিন ওয়া হিকমতন কারণ তিনি এটা সুবিচার কায়েম করার উদ্দেশ্যে এবং তার প্রজ্ঞার ভিত্তিতে করেন আপনি অনেক নামাজ রোজা করছেন বা দিনদারি আছে তার মধ্যে কিছু পাপ আছে অনেকের এরকম পাপ আছে মাঝখানে ধাক্কা খেলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ধাক্কা খেলেন হতে পারে যে এতে আল্লাহর হিকমা আছে যে তুমি এত ভালো তো এই ঘাটতি কেন এই পাপ কেন ধাক্কা খেয়ে সোজা হও বোঝা গেছে এটা হচ্ছে হেকমার ক্ষেত্রে এই জন্য যখন কোন বিপদ আপদ হয় ওতে ইনসাফ আল্লাহর সুবিচারও রয়েছে আর তার সাথে জালেমদের ক্ষেত্রে সুবিচার রয়েছে আর অনেককে সংশোধন করতে চান আল্লাহ রব্বুল আলমিন তখন ওতে হেকমা রয়েছে যে আপনার অসুখ হওয়াটাতে হেকমা রয়েছে আপনার কল্যাণ রয়েছে আল্লাহ রবুল আলমিনী জালেমকে আর পাপিষ্টকে পাকড়াও করেন মিনহাই সুলাইহাতাসেব এমন ভাবে যে কল্পনা করতে পারে না যে আমি এখানে ধরা খেয়ে যাবো লা কামা ইয়াফালু জালামাত বিয়ে আল্লাহর পাকড়াওটা জালেমদের মতো না জালেম নেতাদের মতো নয় জালেম শাসকের মতো না যেমন আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দা মানুষকে তারা শাস্তি দিয়ে থাকে এরকম না শাস্তি দরকার ঢালাহারে শাস্তি যে দোষী সেও ধরা খেলো যে নির্দোষী সেও ধরা খেলো রিমান্ডে সব মায়ের খেয়ে খেয়ে তারপরে অনেক জুল বরদাস্ত করার পরেও হয়তো কয়েকজন গেল আর বাকিগুলো বেকুসুর খালাস হলো আল্লাহর ক্ষেত্রে এরকমটা হয়নি আল্লাহ এরকম জুলুম করেন কখনো করেন না যে আসল অপরাধীকে ধরার জন্য বেশ কিছু লোককে ধরে যার উপরে সন্দেহ সন্দেহভাজন লোককে ধরে উঠিয়ে নেয় আল্লাহ করেন না এরকম জালেম করতে পারে জালেম মখলুক জালেম মানুষ করে আল্লাহ রবুল আলমিন নিজের যে গুণ বর্ণনা করেছেন যে তিনি কাইদ হ্যাঁ, মানে কৌশল করেন ওয়াল মাকর কৌশল করেন ওয়াল খেদা এবং প্রতারণা করেন এটা যে বলেছেন নিজের গুণের ক্ষেত্রে এটা ইল্লা আলা ওয়াজহিল জাজায়ে প্রতিদান স্বরূপ বদলা স্বরূপ এমনি এমনি নয় যে একটা লোক অপরাধ করেন এমনি আল্লাহ কৌশল করে ওকে কোন বিপদে ফাঁসিয়ে দিলেন না লেমান ফায়ালা বেগাইর হাকিন যে অন্যায় ভাবে এই কাজ করেছে তুমি অন্যায় কাজ করেছ তার এটা প্রতিশোধ ওয়াকাদ ওলেমা আন্নাল মোজাজাত হাসানা তুমি আল মখলুক ফাঁকাই ফাবিল খালেক সুবাহ খুব সুন্দর কথা বলেছেন যে আমরা সবাই জানি বা সর্বজন বিদিত যে একজন মানুষ হয়ে মানুষকে যদি উচিত শাস্তি দেয় নিন্দনীয় না প্রশংসনীয় মানুষ যদি মানুষকে শাস্তি দেয় দেখেন আমরা অনেক পশু পাখিকে মারি জীবজন্তুকে মারি ঠিক না ক্ষতি করলে মারি ক্ষতি না করলে মারি না যদি আপনি আপনার বিড়ালকে মারেন বিড়ালকে মারছেন যদি বলে আপনি জুলুম করছেন আপনি ঠিক আছে তো কথাটা কি সবসময় মেনে নেওয়া যেতে পারে হ্যাঁ বিড়াল কোন দোষ করেন তারপর মারছেন তাহলে জুলুম করছেন আপনি কিন্তু না বিড়ালে আপনার বাড়ি কিছু নষ্ট করছে হ্যাঁ মুরগি ধরে খেয়ে নিচ্ছে এরকম মেলা কিছুর ক্ষতি হইতে পারে আপনার বাচ্চার ক্ষতি করে দিচ্ছে নুচে নিয়েছে বা এইরকম মেলা কিছু হইতে পারে একটা উদাহরণ দিলাম তখন যখন জানবে মানুষ তখন বলবে যে না উচিত উচিত কাজ করেছে ভালো কাজ করেছে তো অন্য সৃষ্টির ক্ষেত্রে হোক অথবা মানুষ মানুষের ক্ষেত্রে মানুষ মানুষের ক্ষেত্রে বা সৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে যদি বদলা দেওয়ার জন্য কোন শাস্তিমূলক কোন কাজ করে বা কৌশল করে কৌশল করে আমাদের দেশে জাল পেতে রাখে না এঁদুর ধরার জন্য তার আরো কিছু ধরার জন্য হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো যদি মানুষের পক্ষ থেকে প্রশংসনীয় হয় ফাকাইফা বিল খালেক সুবাহ তাহলে আল্লাহ সুবাহ তালা যদি বদলা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য কোনো কিছু করেন তো এটা কি প্রশংসনীয় নয় ভালো কাজ করেছেন আল্লাহ রবুল আলমিন ইজ আলম যে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ ভালো কাজ করেছেন এ হচ্ছে আল্লাহর কৌশল তারপরে বলছেন সতর্কীকরণ নিসবাতুল কাইদ আল মাকরি আলী সুবাহ আলহ তালা এই আল কাইদ কাইদ করা মানে কৌশল করা মাকর কৌশল করা এই রকম শব্দগুলি যে আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বা মাহাল সাদিদুল মেহাল এগুলো হচ্ছে মেন ইতলাকিল ফেলে আলিহ আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে ক্রিয়ার ব্যবহার মানে আল্লাহ এই কাজগুলি করেন কি বলবেন আল্লাহ এই কাজগুলি করেন ওয়াল ফেল আউসামিন ইসম আর ক্রিয়া ক্রিয়া ইসম মানে নাওনের চাইতে নামের চাইতে বেশি ব্যাপক ব্যাপক অর্থ বহন করে অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে এই কাজগুলি আল্লাহ করেন এই কথা বলতে পারবেন কিন্তু আল্লাহ যেহেতু কৌশল করেন আল্লাহর নাম রেখে দিলেন কৌশলকারী এটা চলবে না কৌশলকারীটা হচ্ছে নাম ইসিম আর কৌশল করেন এটা হচ্ছে ভার ক্রিয়া আল্লাহর কাজ তো আল্লাহ কৌশল করেন মাকারু আসল না ক্রিয়া ফেল ফেল মাজি ও আকিদ ও কাইদা ফেল মোজারে ফেল ক্রিয়া ফেল আরবি গ্রামার দিয়ে বুঝেন ঠিক না ক্রিয়া আছে কিন্তু আল্লাহকে কি ইসিম ফাইল কর্তা করা যাবে মাকের মাকারে আম করো কে পড়েছেন আরবি গ্রামার কে মন সাহেব পড়েছেন আপনার কেউ মাখা কৌশলকারী কৌশলকারীর আরবি কি হবে মাকের ষড়যন্ত্রকারী আরবি কি হবে মাকের কায়েদ থেকে হোক কায়েদ প্রতারণা করা আল্লাহ ঠিক না কিন্তু আল্লাহ আলমকে খাদে বলা যাবে না যে আল্লাহ প্রতারণাকারী না এই নাম দেওয়া যাবে না যেমন আল্লাহ রব্বুল আলমিন উদাহরণ দিয়ে বলি ভালো গুণ ভালো গুণগুলির উদাহরণ ভালো গুণগুলির ক্ষেত্রে ভালো গুণগুলি যেগুলোতে শুধু ভালো অর্থ আছে সেই ক্ষেত্রে আল্লাহর নামও ওখান থেকে আল্লাহর গুণ মানে ওই গুণ দিয়ে নামও রাখা যাবে আর ওটা ক্রিয়া ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেমন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ এক ফেরো ঠিক না আল্লাহ অমুককে ক্ষমা করেছেন গাফার আল্লাহ লাহু আল্লাহ তাকে ক্ষমা করেছেন দেখেন ফেল ব্যবহার করলাম না করলাম না আচ্ছা এখান থেকে ইসিম ফাইল কর্তা ক্ষমাকারী আল্লাহর ক্ষেত্রে ক্ষমাকারী নাম আছে না নেই গাফিরু জম্বে গাফির সুরে গাফির তারপর গাফুর গফার আছে না নেই বড় মার্জনাকারী কিন্তু মাকর থেকে আর কায়দ থেকে শুধু ক্রিয়া ব্যবহার করবেন ভার আপনি মাকের কায়েদ বা মাক্কার আল্লাহ মাক্কার বলা যাবে না উজবিলা বলা যাবে না কারণ এইটার একটা খারাপ অর্থ বহন করে আর ভালো অর্থ বহন করে সুতরাং ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আল্লাহর নাম মাকের এই কথা বলা যাবে না এইরকম মেলাগুলির ক্ষেত্রে রয়েছে যেমন আরেকটা উদাহরণ দিই আল্লাহ রবুল্লা আলমিন ইচ্ছা করেন না করেন না ইচ্ছা করাকে আরবিতে এরাদা বলা হয় বাদশাহ আয়াশাও অমাতা ইল্লা ইয়াশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান ইন শাহ আল্লাহ আল্লাহ যদি চান ক্রিয়া প্রয়োগ করলেন না করলেন না আল্লাহর ক্ষেত্রে আল্লাহর চাওয়া হ্যাঁ ওয়াইদা আরাদ আল্লাহ হবে কমিন সুয়ান আল্লাহ যখন চান আরাদা ইরিদ আরাদা থেকে ইসিম ফাইল কর্তা নাম আসবে ইসিম আসবে মুরিদ আল্লাহ নাম কি মুরিদ করা যাবে না চলবে না আল্লাহ নাম সাই করা যাবে মানে চাহনেওয়ালা করা যাবে আল্লাহ চান কিন্তু আল্লাহ চাহনেওয়ালা করা যাবে না চলবে না ঠিক এইরকমই যেগুলো এর আগে এখন দু তিন সপ্তাহে আগের ক্লাস স্মরণ করেন বলেছিলাম যে আল্লাহর সেফাত গুণগুলি দুই ভাগে বিভক্ত সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া ক্রিয়াগত গুণ ক্রিয়াগত গুণের ক্ষেত্রে সেখান থেকে আল্লাহর নাম নেওয়া অনেক জায়গায় যাবে না অনেক ক্ষেত্রে সালাফে সালেহ নেন আল্লাহর নাম নিরানব্বই নামের মধ্যে কোথাও মুরিদ নেই কোথাও সাই নেই কোথাও মাকের নেই হ্যাঁ। কোরআনে নেই হাদিস নেই এবং সাহাবাই কেরামও রসুল্লাহাম থেকে এমন কিছু শিখেন নেই কিন্তু আল্লাহ মাফ করেন হ্যাঁ আফুন হ্যাঁ গফুরুন নামও এসছে আর গাফার আফা ইয়াফু ইয়াফু আনিস ইয়াদ এসছে ক্রিয়া হচ্ছে তাই বলছেন আল্লাহ আফালান আল্লাহ নিজের ক্ষেত্রে এমন এমন ক্রিয়ার প্রয়োগ করেছেন লামিয়াতাসাম্মা মিনহাবি আসমা ইলফা যেগুলো দিয়ে আল্লাহ নিজের নামকরণ করেন না ক্রিয়াগুলো প্রয়োগ করেছেন যে আমি এই কাজ করি কিন্তু আল্লাহ সেগুলোতে নিজের নাম গ্রহণ করেননি আরাদা ও শাহ যেমন আরাদা শাহ ফালেন মুরিদ ও শাহী আল্লাহকে মুরিদ বলা যাবে না আল্লাহকে শাহী বলা যাবে না ওকাজা মাকারা এখন করো আকিদ ও কাইদান ফালাই কর আল মাকের আল্লাহ আল মাকের আল্লাহ আল কায়েদ এগুলো বলা যাবে না কারণ লেআন্না মোসাম্মায়াতে হাক যার নাম কায়েদ রাখবেন আর মাকের রাখবেন সে কৌশলকারী হইতে পারে আবার চক্রান্তকারী হইতে পারে খারাপ দিকও আছে আর ভালো দিক আছে সুতরাং আল্লাহর নাম এগুলো ক্ষেত্রে রাখ চলবে না কিন্তু ক্ষমা করার ক্ষেত্রে ভালো দিকই আছে মার্জনার দিক থেকে ভালো দিক আছে দয়ার দিক থেকে রাহেমায়ার হামো আর রাহিমুন রহমানুন নামও আছে হ্যাঁ আর কি আছে ক্রিয়া ফেলও আছে এরপরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের মার্জনা ক্ষমা দয়া মর্যাদা ইজ্জত এবং ক্ষমতা এই গুণগুলি অসফুল্লাহ আল্লাহর গুণ বর্ণনা করা গুণ সাব্যস্ত করা কিসের বিল আফুয়ে যে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন ওয়াল মাঘ ফেরাতে আল্লাহ মার্জনা করেন ওর রাহমাতে আল্লাহ দয়া করেন ওয়াল ইজ্জাতে এবং আল্লাহ রব্বুল আলমিন ইজ্জতের মালিক যিনি মর্যাদা সবচেয়ে বড় উচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন ওয়াল কুদরা এবং আল্লাহ রবুল আলমিন হ্যাঁ ক্ষমতাবান ক্ষমতা রাখেন সবকিছুর ওপর এবং তিনি কাদির তিনি কাদির তার নাম কাদির তাহলে এই ক্ষেত্রে কুদরাত থেকে এই গণ থেকে আল্লাহর নামও নিতে পারবেন কাদির এবং ক্রিয়াও নিতে পারবেন আল্লাহ ইয়াকদেরও আছে না নেই আল্লাহ সক্ষম ফেলো ব্যবহার করা যাবে এই ক্ষেত্রেও চারটি আয়াত এখানে ব্যবহৃত হয়েছে এবং এই গুণগুলি এই আয়াতে এসছে রব্বুল আলম অকৌল তারা মহান আল্লাহর বাণী ইনতুবদু দুখাইরান তোমরা যদি ভালো কিছু প্রকাশ করো আও তুকফু হো অথবা ভালো কিছু গোপন করো আও আফওয়ান সু অথবা কোনো মন্দ বিষয়ের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করো ফাইন আল্লাহ কানা আফুয়ান কাদিরা তো জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাকারী কাদিরান এবং বড় শক্তিমান এই আয়াতে আল্লাহর দুটি গুণ পেলাম কি আফুন আল্লাহ কি করেন মাফ করেন ক্ষমা করেন আফুন থেকে আমরা মাফ বলি আর কাদির আল্লাহর কুদরত পেলাম কুদরতের সিফাত সুরানেসার আয়াত নম্বর একশো উনপঞ্চাশ পরের আয়াতটি ওয়ালিয়া আফু ওয়ালিয়াসফাহু মমিন মুসলিমরা যেন ক্ষমা করে ওয়ালিয়াস ওয়ালিয়াসফাহু আর ভুল ত্রুটি উপেক্ষা করে এক হচ্ছে ক্ষমা করা আর এক হচ্ছে উপেক্ষা করা কে বলতে পারে এই বাংলা শব্দের পার্থক্য হ্যাঁ বাংলা ভাষাবিদরা ক্ষমা করা আর উপেক্ষা করা এড়িয়ে যাও মার্শাল খুব সুন্দর যেমন দেখছেন উদাহরণ দি ক্ষমা করা আপনি চোখের সামনে দেখে নিয়েছেন জেনে নিয়েছেন যে আপনার স্ত্রী বা ছেলে মেয়েরা কি করে ভুল করেছে তারপর যা ভুল করেছে করেছে আমি ক্ষমা করে দিলাম সংশোধন হয়ে যাও এটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে আপনার চোখের সামনে কিছু এরকম ভুল ত্রুটি করছে কিন্তু আপনি কি করলেন দৃষ্টিটাকে ওই দিকটা ফিরিয়ে নিলেন এটা উপেক্ষা করা দেখছেন এইখান থেকে দেখছেন যে একটা লোক এমন একটা কিছু উঠিয়ে নিয়ে চলে গেল যেটা আপত্তিকর একটা কিছু করে চলে গেল এখান থেকে আপত্তিকর আমি দেখলাম বা আপনারা দেখলেন দেখার আচ্ছা যাক করেছে করেছে ওকে বুঝতেও দিলাম না যে আমরা দেখে ফেললাম আর ওকে কিছু বললাম না অপেক্ষা করা হ্যাঁ হ্যাঁ ইগনোর করা বলে এটাকে বলে না বলেন আজকাল তারপর আরবিতে ওইটাকে বলা হয় এই যে সাফন সাফন মানে সাফা বলা হয় এইটাকে মানে এইদিকে আছে ওই লোকটা উল্টো পাল্টা কাজ করছে আপনি ওইদিকে মুখটা ফিরিয়ে দিলেন যেন দেখলেন না ওকে দেখে এদিকে মুখ ফিরিয়ে ও বুঝতেই পারলো না যে দেখে যাতে লজ্জায় না পড়ে বালাঞ্ছিত না হয় এটা করতে হয় সংসার চালালে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বা বাপ মায়ের সাথে এগুলো জরুরি না হলে আপনার গাড়ি অচল হয়ে যাবে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে যদি স্ত্রীর ভুল ধরেন লবণ কেন বেশি আরেকদিন লবণ কেন কম আচ্ছা ঝাল কেন বেশি আর তারপরের দিন ভয়ে ঝাল কমিয়ে দিয়েছে আজকে ঝাল কেন নেই কোনো স্বাদ নেই প্রত্যেকটি ক্ষেত্রে ধরাধারি শুরু করেন অনেকে আছে বিদেশে থাকে তুই আমার বাড়ি থেকে যেতে পারবি না তোর বাপের বাড়ি যেতে পারবি না শুনেছে ওর মা অসুস্থ আর থামতে পারবি না আবেগ চলে গেছে আমার বিনা হুকুমে তুই পা কেন উঠালি আরে বাপরে তালাক তালাক তালাক মূর্খ লোক এরা কোনোদিন সংসার করতে পারবে না ওই ক্ষেত্রে কি করা ওইটাকে উর্দু ভাষা নজর আন্দাজ করা মানে দেখার পরও জানার পরও যেন আপনি জানেননি যে গেছে ওর মায়ের বাড়ি বাপের বাড়ি হ্যাঁ যাক গেছে গেছে ও জানতেই দিলাম না করেছে করেছে আমি জানছি বুঝা গেছে আপনি জানছেন যে কিছু টাকা পয়সা আমার পকেট থেকে ছেলেরা নিল ও জানতে দিলেন না যে তুই নিয়েছিস দিয়েছেন যাক নিয়েছেন কিন্তু বড় ধরনের অপরাধ হয় যেখানে দেখছেন যে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় পাঁচশো রিয়াল বের করে নিয়ে চলে গেছে এখন যদি ও বাচ্চাকে বলে যান এইখানে আমি ইগনোর করলাম অপেক্ষা করলাম তাহলে তো বেড়ে ডাকাত হয়ে যাবে আজকে আপনার পকেটে তো কাকে আরেকজনের পকেটে বের করে নিবে কিন্তু ধরেন স্কুলে যাবে পাঁচ টাকা আপনাকে না বলে বের করে নিয়েছে আরে প্রত্যেকটি ক্ষেত্রে আমি না দিলে একটা টাকা বের করবি না এইটা হচ্ছে এমন কড়াক্রান্তি ধরা যে দিয়ে ছেলেমা মানুষ করা যাবে না বোঝা গেছে এটা বলা উপেক্ষা করা এটাকে বলা হয় হ্যাঁ আল্লাহ মাফ করার সাথে কি উপেক্ষা করতে বলেছেন ফাফু ওয়াসফাউ মাফও করো এবং কি করো দরগুজার করা নজর আন্দাজ করা উপেক্ষা করা ইগনোর করা এটা জি ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু মাফ যেন করে দেয় মুসলিমরা ওয়ালিয়াসফাহু এবং উপেক্ষা করে তারপরেও দেখছেন ভুল স্বীকার করেছে মাপ চেয়ে এনেছে তারপরে ছোটখাটো কিছু ভুল করছে জাগা বুঝতে দিলাম না জানতে দিলাম কিছু বললাম না আল্লাহ তহিবন তোমরা কি পছন্দ করো না ফের আল্লাহ লাকুম যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তার মানে হে মুসলিমরা তোমরা যদি কাউকে ক্ষমা করো আর যদি উপেক্ষা করো সব ক্ষেত্রে কড়া করে না ধরো ছাড় দাও তাহলে আল্লাহ তোমাদের কি করবেন মাফ করে তুমি ক্ষমা করবো আল্লাহ গাফুর রহিম আল্লাহ গাফুর আল্লাহ রাহিম আল্লাহর নাম হচ্ছে গাফুর আর তিনি গাফার এক ফের ক্ষমা করেন করেছেন করেন রহিম তিনি দয়ালু আল্লাহর নাম হচ্ছে রহিম এবং তিনি রহম করেন আর হাম জি সুরানুরের আয়াত নম্বর বাইশ জি এই আয়াতে কি পেলাম আল্লাহর গুণ হচ্ছে ফেরাত ক্ষমা করা আল্লাহর গুণ হচ্ছে রহমত তৃতীয় আয়াত ওয়ালিল্লাহ ইজাত ওয়ালি রাসুল ওয়ালিল মোমেনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন আলা ইজ্জত মর্যাদা তো সত্যিকার আল্লাহর রয়েছে আল্লাহ ইজ্জত মর্যাদার অধিকারী অলি রাসুলহি এবং তাঁর রসুল সাল্লাহামের জন্য ইজ্জত মর্যাদা রয়েছে যে আল্লাহ দিয়ে থাকেন দিয়েছেন অলিল মমিন এবং মমিন মুসলিমদেরকে আল্লাহ ইজ্জত মর্যাদা দান করেন ওলা কিন্নাল মুনাফিকিন কিন্তু মোনাফিকরা আসল বিষয়টা জানেন না মনে করে যে পয়সাতে ইজ্জত নেতৃত্ব ইজ্জত হ্যাঁ, হ্যাঁ দুনিয়ার হ্যাঁ, ভোগ বিলাসের সামগ্রীতে ইজ্জত অথবা এইরকম ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে ইজ্জত মিলবে না ইজ্জত মিলবে না এখানে মোনাফিকদের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে এটাই বোঝানো হয়েছে যে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ রবীন্দ্র কারণ তিনি হচ্ছেন আজিজ তার নাম হচ্ছে ইজ্জত থেকে আজিজ আল্লাহর নাম হচ্ছে আজিজ এবং ইজ্জত কারগুন সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আল্লাহ ইজ্জা এবং আল্লাহ যখন আজিজ তখন তিনি ইজ্জত কাকে দান করেন তার প্রিয় বান্দাদেরকে তার প্রিয় বান্দা হচ্ছে আম্বিয়া রসুলগণ তার প্রিয় বান্দা হচ্ছে তারপরে মমিন মমিনাথ আর মোনাফিকরা আল্লাহ দ্রোহী আল্লাহ শত্রু সুতরাং তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন কিন্তু মোনাফিক বুঝে না এখানে আল্লাহর ক্ষেত্রে গুণ পাওয়া গেল কিসের ইজ্জতের ওয়াকৌলহু আন ইবলিস এবং মহান আল্লাহর বাণী ইবলিস সম্পর্কে কালা ইবলিস বলেছিল এই কথা আল্লাহকে ফাবে কা হে আল্লাহ তোমার ইজ্জতের মর্যাদার শপথ লাউবিয়ান্নাহ আজমাইন আদম এবং আদম সন্তান সকলকেই আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট আয়াত নম্বর আট আর ইবলিশ সম্পর্কে ইবলিশ যে বলেছিল আল্লাহকে যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি যখন এই আদমের জন্য আমাকে বিতাড়িত হইতে হইল হ্যাঁ অভিশপ্ত হইতে হইলো তো আমি কাউকে ছাড়বো না আমাকে তুমি ক্ষমতাটা দাও যে তাদের রক্তের সাথে মিশে যেতে পারি আর তাদেরকে কুমন্ত্রণ দিতে পারি আর তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব। কিন্তু তারপর আয়ত রয়েছে ইল্লা ইবাদমল মুখলাসিন তবে তোমার যারা খাঁটি বান্দা হবে ওরা আমি পারবো না এ কথা কোরআনই বলে দেওয়া হয়েছে তাহলে খাঁটি বান্দা যদি হইতে পারেন তো ইবলিস কোনো চান্স পাবে না ইবলিসের চালা জিন শয়তান মানুষ শয়তান কখন বিভ্রান্ত করতে পারবেন না কিন্তু যখনই আল্লাহর খাঁটি বান্দা নয় ভেজাইলা বান্দা হবেন তখনই মানুষ শয়তান জিন শয়তান গোমরা করার জন্য চান্স পেয়ে যাবেন যার ফলে অনেককে দেখা যায় অনেক হেদায়ত হয়ে গেছে অনেক এলিম কালাম শিখে নিয়েছে তারপরে বেদিন পাপিষ্ট বিভিন্ন বিভ্রান্তির শিকার গুমরাহির শিকার এটা কখন হয় যখন খাঁটি বান্ধা হইতে পারে না মখলাসিন এখলাস আল্লাহ যেন আমাদেরকে এখলাস দান করে অহংকার ধ্বংস করবে লোক দেখানো ধ্বংস করবে তারপরে এইরকমই দুনিয়ার স্বার্থ ধ্বংস করবে আখেরাতের বড় নিয়ামতের সামনে দুনিয়ার হ্যাঁ, ভোগের সামগ্রীকে প্রাধান্য দেওয়া দুনিয়ার সামান্য কিছু মজা স্বাদে লিপ্ত হয়ে আখেরাতকে তিক্ত করা এগুলো ধ্বংস করবে এই আয়াতগুলিতে চারটি যে আয়াত হলো তাতে কি রয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আফুন ওয়াসফুল্লাহ আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে তিনি মাফ করেন ওয়াল কুদরাতে তিনি ক্ষমতাবান ওয়াল মাগফেরাতে তিনি ক্ষমা করেন ওয়াল রাহমাতে তিনি দয়াকারী দয়া করেন ওয়াল ইজা এবং তিনি মর্যাদার অধিকারী তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন তুতিল মুলক মন্তাসাউ ওতানজুল মুলক মিমান্তাসাউ অত ইজ্জু শাহ হে আল্লাহ তুমি যেহেতু আজিজ এবং তুমি হ্যাঁ ইজ্জতের মালিক সুতরাং তুমি যাকে ইচ্ছা ইজ্জত মর্যাদা দিয়ে থাকো অত জিল্ল মানতা সাও আর যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করে থাকো তার ইজ্জত মান ইজ্জত ছিনিয়ে নিয়ে থাকো ওটাও আল্লাহর হাতে সমস্ত কল্যাণ তোমার হাতে এগুলি আল্লাহ রবুল আলমিনের পূর্ণতার গুণ তাই না এই যে গুণগুলি কয়েকটি নিয়ে আলোচনা হলে এগুলি হচ্ছে আল্লাহ রবুল আলম কিসের গুণ পূর্ণতার গুণ আল্লাহ রব্বুল্লাহ গুণগুলির ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর ইতিবাচক গুণ আর নেতিবাচক গুণ এ নিয়ে আগে আলোচনা হয়েছে আর সামনে আসছে নেতিবাচক গুণগুলি কোরআনের পদ্ধতি বা হাদিসে যে আল্লাহর গুণগুলি বা কোরআন খেলিমে যে আল্লাহ রব গুণগুলি গুণাবলী বর্ণনা করা হয়েছে তাতে একটা হচ্ছে ইতিবাচক গুণাবলী আর একটা হচ্ছে নেতিবাচক গুণাবলী আল্লাহ এইরকম এইরকম এইরকম এইরকম আর আল্লাহ এমনটা নন প্রথমটা যেটা ইতিবাচক গুণাবলী আল্লাহ রব সেগুলি বিস্তারিত বর্ণনা করা হয়েছে তফসিলের সাথে বর্ণনা করা হয়েছে এই কায়দাটা নীতিমালা মনে রাখবেন ইতিবাচক পজিটিভ গুলো বিস্তারিত বর্ণনা ডিটেলস বর্ণনা করা হয়েছে আর যেটা নেতিবাচক সেগুলো সংক্ষেপ মুজমাল সংক্ষেপে বর্ণনা করা হয়েছে আপনাকে ভালো বলার জন্য বা যে কোনো মানুষকে হ্যাঁ, প্রশংসা করার ক্ষেত্রে আমরা সাধারণত এই পদ্ধতিটা অবলম্বন করি ওই লোকটির মধ্যে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে ভালো গুণগুলি কিন্তু আমরা একটা একটা করে অনেকগুলি গনাই করি না করি না আর খারাপ লোকটি নয় এই ক্ষেত্রে একটা কথাই দিয়ে অনেক সময় সেরে দিই লোকটির মধ্যে খারাপ কিছু দেখতে পাই না লোকটি দয়ালু লোকটি ভদ্র হ্যাঁ লোকটা মধ্যে এই গুণ রয়েছে লোকটা পাঁচক্ত নামাজি লোকটা আল্লাহ ভীরু লোকটার মধ্যে এই রয়েছে এই রয়েছে এই রয়েছে দেখেন পজিটিভ গুলো কিন্তু আমার অনেকগুলি গণাই আর নেগেটিভ একটা বলে যথেষ্ট তাই না তো কোরআনে কেরিমে দেখবেন ওই রকমই আল্লাহ রবুল্লা আলমেন ইতিবাচক গুণগুলি যত বিস্তারিত বর্ণিত হয়েছে নেতিবাচক গুণগুলো অত বিস্তারিত নেই জি আয়াতুল কুরসি সম্পর্কে শুরুতে বলেছিলাম তাতে ইতিবাচক আছে আর নেতিবাচক আছে আছে না নেই আল্লাহ ইল্লাহুয়াল আল হাই আল কাইম ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক হ্যাঁ তিনি চিরঞ্জীব আল কাইম সবকিছুকে তিনি ধারণকারী তারপরে লাতা খোঁজ নোম তাকে নিদ্রাও ধরে না আর তন্দ্রাও ধরে না না না না দুটো হয়ে গেল কারণ এগুলো হচ্ছে দুর্বলতা কমজোরি যদি তিনি ক্লান্তি হয়ে যান তাকে যদি নিদ্রা ধরে তিনি যদি ঝিমান তাহলে তিনি রব হইতে পারেন না ত্রুটি মানুষের ক্ষেত্রে যে ঝিমাই যে ঘুমাই তাকে কি মানুষ কি বলবে অলস হ্যাঁ নয় সক্রিয় নয় তো সৃষ্টির ক্ষেত্রে যেগুলি দোষ আল্লাহ রব্বুল আলমের ক্ষেত্রে অবশ্যই এগুলো দোষ তারপরে আর একটি বিষয় নিয়ে আলোচনা করি কিছু সময় যেহেতু আমার হাতে আছে বলছেন শেখ সাল ইসবাতুল নাফিউল বা নাফিউল মিসলে ইসবাতুল আল্লাহর নামের প্রমাণ আল্লাহর নাম রয়েছে এবং আল্লাহর কোনো কিছুর সাথে তুলনা নেই নাফিউল মিসলে আনহ আল্লাহ থেকে আল্লাহর আল্লাহ কোনো কিছু সদৃশ্য নয় আল্লাহর সাথে কোনো কিছু তুলনা নেই এই ক্ষেত্রে পাঁচটি আয়াত নিয়ে এসছেন লেখক বলছেন তালা হ্যাঁ তোমার প্রতিপালকের নাম তাবারাকা স্মরব্বিকা তাবারাকা ইয়াতাবারাক কিন্তু ইয়াতাবারাকা মোজারে কখনো ব্যবহার হয় না আরবি গ্রামার হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বা হে বান্দা তোমার প্রতিপালকের নাম বরকতপূর্ণ বা বরকতময় আল্লাহর নামই যদি বরকতপূর্ণ হয় তো আল্লাহর জাত কত বরকতপূর্ণ ঠিক না আল্লাহর নাম বলা হয়েছে মানে এই না যে আল্লাহর সত্তা বরকতপূর্ণ নয় নামই যদি এত বরকতের হয় তাহলে সেই সত্তা কেমন যদি বলা হয় যে আপনার নামটা বড়ই সুন্দর প্রশংসা তার নামই যদি এত সুন্দর হয় তো লোকটি কত সুন্দর জিল জালাল ওয়াল ইকরাম জিল জালাল মানে জিল আজমা ওয়াল কিবরিয়া যিনি বড়ত্ব মহত্বের অধিকারী জু মানে ওয়ালা অধিকারী জিল জালাল মানে হচ্ছে জিল আজমাতে ওয়াল কিবরিয়া এই তফসির করেছেন শেখ সরিফ হাফেজাহুল্লাহ যখন এর আগে আলোচনা এসেছিল আল্লাহর চেহারা সম্পর্কে সেখানে সুরা রহমান আয়াত নিয়ে এসেছিলেন কল্লমান আলী হাফান ওয়াবকা অজহরিকা জিল জালা আলু আলিকা ওখানে জিল জালা আলু আলিকা নাম এসছে তখন তিনি এই তফসিলটা করেছেন এজন্য এই তফসিলটা সারাহাতি করেন নাই এর আগে হয়ে গেছে বলেছেন ওয়াল ইকরাম এবং তিনি মর্যাদার অধিকারী তিনি সম্মানের অধিকারী জিলজালাল মহত্ব বড়ত্বের অধিকারী একরামের মানে কি এখানে একরামের দুটি মানে হইতে পারে দুটি অর্থ হইতে পারে একটা হচ্ছে একরাম ইসিম ফাইলের অর্থে অর্থাৎ আল মুকরেম মর্যাদা দানকারী কাকে মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ রব সম্মান দিয়ে থাকেন তার নবীগণকে এবং তার নেক বান্দাদেরকে আল মুকরেম আম্বিয়াহি আল্লাহ সম্মান দান করেন তার নবী রসুলগণকে এবং তার নেক বান্দাদেরকে আর আরেকটা একরাম মাসদার ইসি মফুলের অর্থ হয় মানে মুকরাম মুকরাম মানে যিনি সম্মানিত আল মুকরাম আম্মালি কবিহি অর্থাৎ আল্লাহ রাবুল আলমী নিজেই মর্যাদার অধিকারী তিনি মর্যাদা দানও করে থাকেন আর মর্যাদা তিনি অধিকারী তিনি সম্মানিত সেসব ত্রুটি থেকে যা তার জন্য উপযুক্ত না সেসব থেকে উর্ধে তিনি সেসব সম্মানিত আমরা মানুষের ক্ষেত্রে বলে যে কোনো যাকে যার প্রশংসা করেন আপনি এসব ছোট কারো কাজ থেকে অনেক উর্ধে হ্যাঁ অনেক সম্মানিত অনেক ওপরে তার মানে আপনার এগুলোর সাথে সম্পর্ক হইতেই পারে না এই ছোট কাজের সাথে এই ছিল আয়াত এখানে কি দেখাতে চেয়েছেন রবের নাম আল্লাহর কি রয়েছে যখন আল্লাহর নাম বরকতময় তাহলে আল্লাহর নাম রয়েছে একটি না আল্লাহর অনেক নাম রয়েছে তার মধ্যে নিরানব্বইটি নাম সম্পর্কে হাদিস রয়েছে এছাড়া আল্লাহর নাম রয়েছে তবে নিরানব্বইটি নামের ওই হাদিসটি উদ্দেশ্য এই নয় যে আল্লাহ শুধু নিরানব্বইটি নাম রয়েছে বরং আল্লাহ নিরানব্বইটি নাম এমন রয়েছে যে নামগুলিকে যদি আয়ত্ত করে অর্থ বুঝে মুখস্থ করে মুখস্থ শুধু থাকলে যথেষ্ট নয় অনেকে বলে শুধু আসমা হোসেনা মুখস্থ থাকলে বল কথা মান সাহা নবী সাহা কথা বলে মান হাফেজাহা যে মুখস্থ হেফজ করবে মান আহাসা যে আয়ত্ত করবে আয়ত্ত করার অর্থ হচ্ছে ব্যাপক যে ওই নামগুলি জানলো মুখস্থ সিরিয়াল হিসাবে থাকার না থাক নামগুলি জানলেন আপনার সামনে আসলে বুঝতে পারছেন এগুলি কার নাম আল্লাহর নাম এটা হচ্ছে এক আয়ত্তের একটা দিক দুই নম্বর ওর অর্থ বুঝা যারা হেফজ করে অর্থই বুঝে না যে হাফিজুন মানে কি ওকিলুন মানে কি জুল জালাল মানে কি জুল একরাম মানে কি রব মানে কি বুঝে না না অর্থ জানা হচ্ছে আয়ত্ত করা এটা দ্বিতীয় পদক্ষেপ তৃতীয় হচ্ছে অর্থ জানার পরে এবং সেই নামগুলি জানার পরে সেগুলি আমলে পরিণত করা বাস্তবায়ন করা আল্লাহ যখন রহিম তখন দয়া চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ যখন গফুর তখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে তাই না আল্লাহ যখন এইভাবে দাতা তখন কার কাছে চাইবেন আল্লাহ দাও আল্লাহর কাছে চাইবেন না আর কাউকে দাতা বলবেন আর কেউ দিতে পারে আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম ওয়ারিল্লাহিল আসমাউল হোসেন আল্লাহর শুধু নাম না সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলি দিয়ে দোয়া করো তাহলে বোঝা দোয়া করাটাও আয়ত্ত করা শুধু মুখস্থ করা নয় দোয়া করা হচ্ছে আয়ত্ত করা তাহলে জান্নাতে যাবে হাদিস সাহি বুখারিতে রয়েছে দ্বিতীয় আয়াত সুরে মরিয়াম আয়াত পঁয়ষট্টি ফাবুদহু আল্লাহর এবাদত করো ওয়াস্তাবের এবাদতে এবং তার এবাদতে অটলতা অবলম্বন করো হাল তাহলামুল্লাহ সামিয়া তার মতো কারোর নাম রয়েছে সামিয়ান ইসমন থেকে এটা একটা অর্থ করলাম হাল তাহ সামিয়া আল্লাহর মতো আল্লাহর নামের মতো যদি কারো নাম না থাকে তো আল্লাহর গুণের মতো কারো গুণ নেই হ্যাঁ যখন আল্লাহর গুণের মতো কারো গুণ নাই তো আল্লাহর সাথে কারো তুলনা নেই ঠিক না সেই সেজন্য সামিয়ানের কি বলছে যেটা ভাব অর্থ করে থাকে হালতা আল্লাহ সামিয়া মানে আল্লাহর কোন সমকক্ষ কেউ আছে কি আল্লাহর কোন সমকক্ষ আছে কি ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোন কেউ সমকক্ষ নয় কফুয়ান মানে হচ্ছে বরাবর হওয়া সমতুল্য বা সমকক্ষ আল্লাহর কোন সমকক্ষ বা সমতুল্য নেই সুরে এখলাসের আয়াত নম্বর চার শেষ আয়াত এখানে এই গুণগুলি ইতিবাচক আর নেতিবাচক শুনছেন না বুঝেন না কিছু কিছু যেহেতু আকিদের আসমা সিফাতের বিষয় তো একটু মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝবেন হ্যাঁ ইতিবাচক নেতিবাচক হ্যাঁ নেতিবাচক না আল্লাহর সমকক্ষ কেউ নেই এই যে না করলেন এটা হচ্ছে নেতিবাচক হ্যাঁ নাকি ঠিক অকৌলহু মহান আল্লাহর বাণী ফালাহ আন্দাদা আল্লাহর জন্য কোন শরিক অংশীদার সাব্যস্ত করিও না ও আন্তুম তালামুন জেনে শুনে জানছো তৌহিদ ইসলাম জেনেছ কোরআন পড়ছ অর্থ বুঝছ বোঝার ক্ষমতা আছে তারপরে আল্লাহর শরিক স্থাপন করবে না জানার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আল্লাহ নাজল করেছেন আল্লাহ আম্বিয়া রসুল পাঠিয়েছেন জেনে শুনে তোমরা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করিও না মানে আল্লাহর কোন শরিক তাহলে নেই ইতিবাচক না নেতিবাচক নেতিবাচক আল্লাহর শরিক নেই ডিটেলস বর্ণনা করেন সংক্ষেপে সংক্ষেপ দেখেন এটা সংক্ষেপ আল্লাহর কোন শরিক নেই কথা বলেন আল্লাহর দুর্গাও শরিক নেই লক্ষ্মীও শরিক নেই সরস্বতীও শরিক নেই হ্যাঁ বোঝা গেছে আল্লাহর জিলানিও শরিক নেই আর আপনার চিস্তিও শরিক নেই একটা একটু আল্লাহ বয়ান করেনি সংক্ষেপ সংক্ষেপ নেতিবাচকটা হচ্ছে সংক্ষেপ আল্লাহর কোন শরিক নেই জিনও শরিক নেই মানুষও শরিক নেই জীবিত শরিক নেই মৃত শরিক নেই একটি কথাতে সমস্ত কিছু চলেছে আল্লাহর কোনো কিছু শরিক নেই চন্দ্র সূর্য আল্লাহ শরিক আল্লাহর মখলুক আল্লাহ সৃষ্টি কিন্তু আল্লাহকে একটা একটা করে বলেছেন কিছু কিছু ক্ষেত্রে অল্প যেখানে বিস্তারিত কিছু বর্ণনা করেন সেটাও নেগেটিভের ক্ষেত্রে অল্প সুরা বাকার আয়াত নম্বর বাইশ আরেকটি আয়াত আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে অনেকে মুশরেক বহুত্ববাদী আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি মুশরেকরা তাদের দেবদেবীকে ভালোবাসে হ্যাঁ তাদের বুজুর্গকে ভালোবাসে তাদের সামনে যদি এটা পরীক্ষা করতে হয় স্বীকার করবে না স্বীকার করবে না একজন মুশরেক সহজে বিশেষ করে মুসলিম সমাজের মুশরেক কখনো স্বীকার করবে না যে আল্লাহর চাইতে বেশি আমি ভালোবাসি ওকে কে বললো কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা বলে দেন আপনি বলিয়েন না আল্লাহ না করে বলতে হয় কিন্তু কোন নাস্তিক বেদিন ইসলামের দুশ্মন আল্লাহকে যদি গাল দিয়ে দেয় তো অত তাদের কষ্ট হয় না বা রাগ হয় না বা রক্ত গরম হয় না যত রক্ত গরম হয়ে যায় কেউ যদি বলে জিলানি কিছুই দিতে পারে না মৃত গালও দিলেন না আপনি জিলানিকে গাল দেওয়া হইল নাকি জিলানি জীবিত না মৃত জিলানি কিছুই দিতে পারে না কোনো কিছু টের পাই না খাজা মইনুদ্দিন চিস্তি মৃত কবরে চলে গেছেন সবাইকে মরতে হবে তিনি কিছুই দিতে পারেন না বরং কিছুই জানেন না যে কে কি বলছে এত বড় কথা হ্যাঁ আমাদের এত বড় বড় হ্যাঁ বুজরুগানির দিন যাদের মাধ্যমে ভারত উপমহাদেশ ইসলাম তাদের বিরুদ্ধে এত বড় কথা হ্যাঁ রক্ত এত গরম হয়েছে যে আপনাকে খেয়ে নেবে ঠিক না তাহলে কোরআনের কথা সত্য কি না জি হ্যাঁ যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে তাদের উপাস্যদেরকে অমিনান্নাসমাইয়াদা আর কতক মানুষ এমন আছে মানুষের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য শরিক সাব্যস্ত করে অন্য শরিক অংশীদার সাব্যস্ত করে বা তারা স্থাপন করেছে ইহিবুন আহম কাহবিল্লা তাদেরকে ভালোবাসে ওই সব শরিকগুলিকে আল্লাহর ভালোবাসার মতো আল্লাহর ভালোবাসার মতো আর সত্যিকার যারা মমিন তারা আসাধ্য হব্বালিল আল্লাহকে তাদের দেবদেবীকে যতটা তারা ভালো তার চেয়ে বেশি ভালোবাসে সত্যিকার যদি তৌহিদ কে বুঝা মুসলিম হয় সে যে কত আল্লাহকে ভালোবাসে কাফের মুশরেক বহুত্ববাদী যতই ভালোবাসুক তাদের বাতের উপাস্যদেরকে একজন মমিন আল্লাহকে যত ভালোবাসে সেই ভালোবাসার কাছে তাদের ভালোবাসার কোনো তুলন নেই দেখেন তাদের ভালোবাসা যারা তৌহিদ বুঝে না মুশরিক তাদের ভালোবাসা শৈতান ওয়াসওয়াসা দিয়ে যদি তাকে সাজিয়ে পেশ করে হ্যাঁ যে তুই চিস্তির মাজারে গিয়ে কিছু পালি আটরসি গিয়ে কিছু পালি হ্যাঁ মাইজ ভান্ডারিতে কিছু পালি শাহজাহান কিছু পালি তাহলেই ওই ভালোবাসা প্রদর্শন করে আর যদি শৈতান তাকে যদি এটা ঢুকিয়ে দেয় তার মগজে তুই তুই যাচ্ছিস কিছু পাইস না তো ভালোবাসা কোথাও উদাও হয়ে যাবে ঠিক না পক্ষান্তরে একজন মমিন মহেদ মানুষ সুখে থাকলেও আল্লাহকে ভালোবাসে দুঃখে থাকলেও আল্লাহকে ভালোবাসে সুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে অসুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে হ্যাঁ যত পরীক্ষা করে আল্লাহ তত ভালোবাসে তত ধরে আল্লাহকে ঠিক না যারা সত্যিকার মমিন তারা আল্লাহকে আরো বেশি ভালোবাসে অসাধ্য হব্বাল্লাহ তাদের সেটা অনেক বেশি ভালোবাসে সুরে বাকারা একশো পঁয়ষট্টি এই আয়াতগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সংক্ষেপে শেখ সাল ফজল বলছেন আন্না ফিহা ইসমাতা ইসমিল্লাহ ও তাজিমি ও ইজরালি এতে আল্লাহর নামের প্রমাণ রয়েছে যে আল্লাহর নাম আছে তাবার কাসমর রব্বিকা তারপর হাল তালাম সামিয়া তারপর ওয়াল কুফি আর এতে না করা হয়েছে আল্লাহ সমকক্ষ সমতুল্যকে আল্লাহ কফুয়ান আল্লাহ সমকক্ষ কেউ নেই হালতা আলম আল্লাহর কোন সমকক্ষ আছে কি আল্লাহর নামের মতো কারো নাম আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তো এগুলো না করা হয়েছে অনিদ এবং শরিকের না করা হয়েছে ফালাতাজ আন্দা আন্দাদা আল্লাহর সাথে তোমরা নিদ শরিক সাব্যস্ত করিও না আর আল্লাহর নেতিবাচক গুণের ক্ষেত্রে না হচ্ছে সংক্ষিপ্ত যে কথাটি শুরুতে বলেছি কি যে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার নীতিমালা হচ্ছে যে নেতিবাচকগুলি হচ্ছে মুজমাল সংক্ষিপ্ত আর ইতিবাচকটা হচ্ছে মোফাসাল মুজমাল আর মোফাসাল এটাই হচ্ছে বর্ণিত পদ্ধতি কোরআন এবং সুন্নাই ফিমা ইউনফা আনিল্লাহ তালা ওই সব গুণাবলী সম্পর্কে যা আল্লাহ মহান আল্লাহ থেকে না করা হয়েছে না করার ক্ষেত্রে এটা নেই নেই বাস নেই বলে দিলি হইলো একটা একটা করে বলার প্রয়োজন আল্লাহ মনে করেননি ওয়াহুয়া কামালাহুল মিন মহান আল্লাহ আজাল থেকে না করা অস্বীকার করা প্রত্যেক সেই সব গুণগুলি বা দোষগুলিকে যেগুলি আল্লাহর পূর্ণতা আবশ্যক পূর্ণতার পরিপন্থী আল্লাহ যে সব ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহ জাত সত্তার ক্ষেত্রে গুণাবলীর ক্ষেত্রে পরিপূর্ণ এর বিপরীত যে বিষয়গুলি রয়েছে যে দোষগুলি হইতে পারে সেগুলিকে না করে দেওয়া কোনগুলি আল্লাহর পূর্ণতার পরিপন্থী যেগুলি আপনার মধ্যে দোষ সেগুলি সহজভাবে বোঝার জন্য আপনার মধ্যে যেগুলিকে দোষ বলে গণ্য করা হয় আল্লাহ সম্পর্কে যদি ওগুলো আছে আপনার মধ্যে যদি আপনার মধ্যে এইটা আছে তবে যদি আমার মানহানি করলেন আপনি আমার মধ্যে এই দোষ আছে এটা কেমন কথা ঠিক আছে আপনার মধ্যে এগুলি থাকা আপনার ত্রুটির প্রমাণ তাহলে আল্লাহর মধ্যে যদি ওগুলো থাকে তাহলে ত্রুটি এগুলো থেকে আল্লাহকে কি করতে হবে মুক্ত ঘোষণা করতে হবে পবিত্র ঘোষণা করতে হবে যার জন্য তাসবেহ সোহান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আমাদের ঘুম আসে না ঘুমাইলে কি যে শরীরের অবস্থা স্বাস্থ্যের অবস্থা আর তারপরের দিন ডিউটির অবস্থা খারাপ দুর্বলতা না শক্তি ক্ষমতা দুর্বলতা এটা আমাদের বাহাদুরি নয় বড় আমাদের দুর্বলতা ঠিক ওই রকমই আমাদের পেশাব পায়খানা কি আমাদের বাহাদুরির প্রমাণ করে না দুর্বলতা দুর্বলতা পেশাব পায়খানা না করলে যদি পেশাব বন্ধ হয়ে যায় পেশাবটা খুলিয়ে দেব দশ লাখ টাকা লাগবে ছটপট করছেন তিন দিন ধরে পেশাব হয় না দশ লাখ টাকা লাগবে টাকা যদি থাকে তো দ্বিধা কোনো করবেন যে টাকা দেবো না যাক পেশাব হোক আর না হোক আমি টাকা খরচ করব না আছে কেউ তাহলে বুঝা গেল যে পেশাব হওয়াটা ভালো পেশাব যে হচ্ছে আমাদের হ্যাঁ তারপরে পায়খানা থুথু কাশ পোটা এগুলি আমাদের ভালো গুণ না এগুলি আমাদের ত্রুটি সুতরাং আল্লাহ এগুলি থেকে মুক্ত বুঝা গেছে আমাদের ছেলে মেয়ে লাগে ছেলে মেয়ে হয় আমাদের স্ত্রী লাগে স্ত্রী ছাড়া জন্ম অসম্পূর্ণ এগুলি আমাদের বাহাদুরি না ত্রুটি ত্রুটি স্ত্রী ছাড়া চলবে না জীবনটা লাইফ অচল ছেলে মেয়ে ছাড়া লাইফ অচল আজকে চলবে কিন্তু সত্তর বছর ষাট বছর বয়স আর চলবে না তখন তাদের সাহায্য লাগবে একটু হেল্প লাগবে সুতরাং আল্লাহর স্ত্রী নেই ওয়ালা ওয়ালা আল্লাহর ছেলে মেয়ে সন্তান সন্ততিও নাই বোঝা গেছে না জি হ্যাঁ এইভাবে এক কথা এইরকম যেগুলি আমাদের ক্ষেত্রে দোষ হতে পারে সেগুলি আল্লাহর ক্ষেত্রে দোষ সুতরাং সেগুলি থেকে আল্লাহ মুক্ত আল্লাহ রব্বুল আলমিন থেকে ওই সমস্ত দোষগুলিকে ত্রুটিগুলিকে না করা যেগুলি আল্লাহর আবশ্যক পূর্ণতার পরিপন্থী আল্লাহ যে পূর্ণ সবকিছুর ক্ষেত্রে জাতে সেফাতে সেগুলির বিপরীত যদি কিছু হয় পরিপন্থী হয় কি সেগুলি মেন আনোয়াইল ওয়ুবে কোন দোষ ত্রুটি হোক আর নাকায় অথবা ঘাটতি হোক ঘাটতি আমাদের দুটো হাত না থাকে কারো যদি একটা হাত থাকে লোকটা বড় বাহাদুর এক হাতই সব কাজ করে নিচ্ছে তাই না আপনি দু হাতওয়ালা আর একটা লোক এক হাতওয়ালা কে পূর্ণ দু হাতওয়ালা পূর্ণ তো আল্লাহর ক্ষেত্রে আল্লাহর এক হাত আছে দু হাত নেই কি বলবেন চলবে চলবে না এই জন্য বলি ইয়াদাহ মবসুতাতান বরং আল্লাহর দুই হাত প্রশস্ত বুঝা গেছে এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাহ মোহাম্মদ আলহি ওসাহি يا الله بعدها لا يظمأون فالشكر إليك يا الله لحبيبي